নাম দিলেই নাম দিন দিলে সাল্লামের উদ্দেশ্য নাম নয় কাজ কর্ম কেউ যদি নিজেকে মুসলিম নাম রাখে আর সালাত না আদায় করে কালেমা না পাঠ করে তাহলে কি সে মুসলিম বলে অন্য হবে হবে না সুতরাং প্রথম কথা হচ্ছে ফেরকায় নাজিয়ার যে নামের উপরে কোনো মানদণ্ড নাই নামের উপরে কোনো ভিত্তি নাই কর্মের উপর সকল ভিত্তি কর্ম দিয়ে চিনতে হবে যে কে ফুক্ত কর্ম দিয়ে চিনতে হবে যে কে নাজাদ প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত কাজ দিয়ে চিনতে হবে যে কে নাজাদ প্রাপ্ত ফেরকা তারপরের কথা যে সেই ফেরকার গুণ কি হবে যে গুণ দিয়ে আমরা চিনব যে তারা নাজাদ প্রাপ্ত ফেরকা সাহাবা একরাম এই প্রশ্ন রাসুল সাল্লাহ আলহি আসাল্লামকে করেছিলেন যে আল্লাহ রাসুল তারা কারা তো রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম জবাবে বলেছিলেন মা আনা আলাইহি ও আসহাবি আমি এবং আমার সাহাবিরা যার উপর আছি যারা এর উপর থাকবে তারাই হচ্ছে নাজাদপ্রাপ্ত ফেরকা আমি এবং আমার সাহাবিরা আজকে যার উপর আছি যারা এর উপর থাকবে তারাই নাজাদপ্রাপ্ত ফেরকা আল্লাহ সুবাহ সুরত একশো নম্বর আয়াতে বলছেন মহাজির এবং আনসারদের মধ্যে থেকে যারা অগ্রগামী আর যারা পরবর্তীতে এই মহাজির এবং আনসারদের এই অগ্রগামী মহাজির এবং আনসারদের অনুসরণ করবে রদি আল্লাহ আনহুম আন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট ওয়া আদালাহম আল্লাহ তাদের জন্য প্রস্তুত করেছেন এমন জান্নাত যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত আবাদা তারা সেখানে চিরদিন থাকবে ফাউজুল আজিম আর এটাই হচ্ছে মহান সফলতা এই আয়াতে আল্লাহ সুবাহ জান্নাত পাওয়ার চিরস্থায়ী জান্নাতে থাকার মহান সফলতা অর্জন করার ওই রাস্তা বলে দিলেন যেই রাস্তা রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম হাদিসে বলেছেন আল্লাহ রসুল হাদিসে বলছেন যে ফেরকায় নাজিয়া ওয়ারা মা আনা আলাইহি ওয়াসহাবি আমি এবং আমার সাহাবিরা আজকে যার উপর আছি এর উপর যারা থাকবে তারাই হচ্ছে ফেরকায় নাজিয়া আর আল্লাহ সুরাত ওবার একশো নম্বর আয়াতে বলছে শুনে রাখো দুনিয়ার মানুষ মহাজির এবং আনসার যারা চলে গেছে আর যারা কিয়ামত পর্যন্ত এই মহাজির এবং আনসারদের অনুসরণ করবে এহসানের সাথে বি এহসান মানে হচ্ছে এহসানের সাথে এটার ব্যাখ্যা পরে আসছি তারা জান্নাতে যাবে তাদের উপর আল্লাহ সন্তুষ্ট তারাও আল্লাহর উপর সন্তুষ্ট তারা চিরস্থায়ী জান্নাতে থাকবে এহসান মানে হচ্ছে হুবহু অনুসরণ করা অনুসরণ করার মতো অনুসরণ করা আল্লাহ সুবাহ কোরআন মাজিদে হাদিসে কোথাও বলেননি যে ওই ব্যক্তি জান্নাতে যাবে যে অধিক আমল করবে এই কথা আল্লাহ সুবহান বলেননি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ সুবহান তালা তোমাদের পরীক্ষা করতে যান যে কে তোমাদের মধ্যে সর্বোত্তম আমল করে উত্তম আমল করে অধিক আমল শর্ত নয় উত্তম আমল ওই আমলই উত্তম যে আমল এবং আল্লাহ রাসুল করেছে আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে করেছে সেই আমলই উত্তম এবং তার সাহাবায় কেরাম করেছে সেই আমলই উত্তম কোনো আমল যদি অধিক আমল হয় অথচ রাসুল সাল্লাহ আলী আসাল্লাম কোনোদিন করেননি তাহলে সেটা উত্তম আমল নয় তো ইহসানের সাথে মহাজির এবং আনসারদের অনুসরণ করতে হবে মানে কোনো প্রকার কমবেশ ছাড়াই কোনো প্রকার যোজন বিয়োজন ছাড়াই সংযোজন বিয়োজন ছাড়াই কাঠ ছাট ছাড়াই হুবো হু যেভাবে আল্লাহ রাসুল এবং সাহাবাই কেরাম করেছে হুবহু ওইভাবে তাদের অনুসরণ করতে হবে তাহলে হবে এহসানের সাথে অনুসরণ করা তাহলে হবে উত্তম আমল করা তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন তাহলে না জিয়ার বৈশিষ্ট্য রাসুল সাল্লাহ আলী আসাল্লাম যা বললেন আর আল্লাহ সুবাহ সুরা একশো নম্বর আয়াতে যা বললেন তার সারমর্ম দাঁড়ালো কিয়ামত পর্যন্ত যারা রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এবং তার সাহাবির হুবহু অনুসরণ করবে তারাই ফেরকায় নাজিয়া হতে গেলে সমাজ থেকে দুইটা জিনিস বাদ দিতে হবে একটা হচ্ছে শির্ক আর একটা হচ্ছে বেদাত সমাজে যা অতিরিক্ত হয়ে আছে সমাজে যা কম বেশি হয়ে আছে